ওগুরহিম রহমান তুমি অসীম দয়াবান ওগুরহিম রহমান তুমি অসীম দয়াবান ওগুরহিম রহমান তুমি অসীম দয়াবান শেষ করা যাবে না তোমার গুণ গুণগান শেষ করা যাবে না তোমার গুণ গুণগান শেষ করা যাবে না তো ও রহিম তুমি অসীম দয়াবান ও রহিম তুমি অসীম দয়াবান ও রহিম তুমি অসীম দয়াবান নদীর বুকে শুনিতে পাই ঢেবের তান দূর আকাশে পাখির ঠোঁটে মিষ্টি মধুর গান নদীর বুকে শুনিতে পাই ঢেবের তান দূর আকাশে পাখির ঠোঁটে মিষ্টি মধুর গান নদীর বুকে শুনিতে পাই ঢেবের তান দূর আকাশে পাখির ঠোঁটে মিষ্টি মধুর গান এসব কিছু দয়ামায় তোমার অবদান অগরহিম রহমান তুমি অসীম দয়াবান অগরহিম রহমান তুমি অসীম দয়াবান অগরহিম রহমান তুমি অসীম দায়াবান যায় যেদিকে এই দুটি চোখ দেখি মহিমা তোমার নিয়ামতের কোন হয় না তুলনা যায় কে এই দুটি চোখ দেখি মহিমা তোমার নিয়ামতের কোন হয় না তুলনা যায় কে এই দুটি চোখ দেখি মহিমা তোমার নিয়ামতের কোন হয় না তুলনা সকল কিছুর মালিক তুমি গাহি তোমার গান মান অগ্রহিম রহমান তুমি অসীম দয়াবান অগ্রহিম রহমান তুমি অসীম দয়াবান অগ্রহিম রহমান তুমি অসীম দয়াবান খাদ্যহীনের দাও গো খাবার দুঃখী জনের সুখ আদার কেটে রাত্রি শেষে দেখা ভালোর মুখ খাদ্যহীনের দাও গো খাবার দুঃখী জনের সুখ আদার কেটে রাত্রি শেষে দেখা ভালোর মুখ খাদ্যহীনের দাও গো খাবার দুঃখী জনের সুখ আধার কেটে রাত্রি শেষে দেখা ভালোর মুখ তোমার দায়া সবখানে তেরাসে বিরাজমান ওগরহিম রহমান তুমি অসীম দয়াবান ওগরহিম রহমান তুমি অসীম দয়াবান ওগরহিম রহমান তুমি অসীম দয়াবান শেষ করা যাবে না তোমার গেয়ে গুণগান শেষ করা যাবে না তোমার গেয়ে গুণগান ওগো রহিম তুমি অসীম দয়াবান ওগো রহিম রহমান তুমি অসীম দয়াবান ওগো রহিম তুমি অসীম দয়াবান ওগো রহিম রহমান তুমি অসীম দয়াবান